কোথাও আসিবে মৃত্যু কোথাও সবুজ মৃদু ঘাস আমারে রাখিবে ঢেকে ভোরে রাতে দুপোহরে পাখির হৃদয় ঘাসের মতো সাধেছে রবে রাতের আকাশ নক্ষত্রে নীল ফুলে ফুটে রবে বাংলার নক্ষত্র কি নয় জানি না তবু তাদের বুকে স্থির শান্তি शांति लेगे रॉय আপনারা শুনছেন বাংলা গল্প পডকাস্ট বাংলা গল্প পডকাস্টে আজকে চাঁদের পাহাড়ের ষষ্ঠ ও শেষ এপিসোড চাঁদের পাহাড় শেষ করতে প্রায় বছর ঘুরে এসেছে পরের এপিসোডগুলো থেকে আমি আবার ছোট গল্পতে ফিরে যাব বাংলা গল্পের নানা ধারার নানা রকম গল্প আপনাদের সামনে উপস্থিত করব বাংলা গল্প পডকাস্টের শ্রোতারা অনেক সময় অনেক গল্পের ফরমাইশ করে থাকেন আমি পূর্ণমাত্রায় চেষ্টা করব যাতে সেই গল্পগুলো আপনাদের শোনাতে পারি যে কোনো রকমের আলোচনা সমালোচনা বা অন্য কোনো মন্তব্য আমাকে লিখে পাঠাতে দ্বিধা করবেন না আর যদি নতুন বাংলা গল্পের নোটিফিকেশান চান তাহলে বাংলা গল্প পডকাস্টের ওয়েবসাইটে বাংলা গল্পের গুগল গ্রুপ জয়েন করতে পারেন আর অবশ্যই ভুলবেন না বাংলা গল্প পডকাস্ট ওয়েবসাইটে অ্যামাজনের যে কোনো লিঙ্ক অনুসরণ করে গিয়ে অ্যামাজন ডট কম থেকে কিছু কিনলে বাংলা গল্প পডকাস্টকেই সাহায্য করা হবে তার জন্মভূমি বাংলার টান তার মাতৃভূমি ভারতবর্ষের টান শঙ্করকে নিয়ে চলেছে সলসবেরির দিকে আজকের এপিসোডে কালাহারি মরুভূমি পার হওয়ার সময় শঙ্কর পরিচয় পাবে আরেক দুঃসাহসিক অভিযাত্রী আত্মিল্য গাত্তি আত্মিল্য গাত্তি যা পারেনি জিম কার্টার যা পারেনি ডিয়েগো আলভারেজ যা পারেনি শঙ্কর কি তা পারবে সে কি রত্নগুহার অনুসন্ধান থেকে বেঁচে ফিরে আসতে পারবে এই প্রশ্নেরই উত্তর পাবেন আজকে চাঁদের পাহাড়ের শেষ এপিসোডে তাহলে আসুন শুরু করছি চাঁদের পাহাড় বারো গুহার মধ্যে ঢুকে শঙ্কর টর্চ জেলে দেখলে নতুন ব্যাটারি তার কাছে ডজন দুই ছিল গুহাটা ছোট বেশ একটা ছোটোখাটো ঘরের মতো মেঝেটাতে অসংখ্য ছোট ছোট পাথর ছড়ানো গুহার এক কোণে চোখ পড়তেই শঙ্কর অবাক হয়ে গেল একটা ছোট্ট কাঠের পিঁপে এখানে কি করে এলো কাঠের পিঁপে দু পা এগিয়েই সে চমকে উঠল গুহার দেয়ালের ধার ঘেঁষে সাহিত্য অবস্থায় একটা সাদা নরকঙ্কাল তার মুন্ডুটা দেয়ালের দিকে ফেরানো কঙ্কালের আশেপাশে কালো কালো থলে ছেঁড়ার মতো জিনিস বোধহয় সেগুলো পশমের কোটের অংশ দুখানা বুট জুতো কঙ্কালের পায়ে তখনও লাগানো এক পাশে একটা মরচে পড়া বন্দুক পিঁপেটার পাশে একটা ছিপি আঁটা বোতল বোতলের মধ্যে একখানা কাগজ ছিপিটা খুলে কাগজখানা বার করে দেখলে তাতে ইংরেজিতে কি লেখা আছে পিঁপেটাতে কি আছে দেখবার জন্যে যেমনই সে সেটা নাড়াতে গিয়েছে অমনি পিঁপের নিচ থেকে একটা ফোঁস ফোঁস শব্দ শুনে ওর শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল নিমেষের মধ্যে একটা প্রকাণ্ড সাপ মাঠ থেকে হাত তিনেক উঁচু হয়ে ঠেলে উঠল বোধহয় ছবুল মারবার আগে সাপটা এক সেকেন্ড দেরি করেছিল সেই এক সেকেন্ড দেরি করবার জন্য শঙ্করের প্রাণ রক্ষা হলো পরমুহূর্তেই শঙ্করের point four five automatic Colt গর্জন করে উঠল সঙ্গে সঙ্গে অত বড় ভীষণ বিশ্বধর স্যান্ড ভাইপারের মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে রক্ত মাংস খানিকটা পিঁপের গায়ে খানিকটা পাথরের দেওয়ালে ছিটকে লাগলো আলভারেজ ওকে শিখিয়েছিল পথে সর্বদা হাতিয়ার তৈরি রাখবে এই উপদেশ কতবার তার প্রাণ বাঁচিয়েছে অদ্ভুত পরিত্রাণ সব দিক থেকেই পিপেটা পরীক্ষা করতে গিয়ে দেখা গেল সেটাতে অল্প একটু জল তখনও আছে খুব কালো শিউ গোলার মতো রং বটে তবুও জল ছোট পিঁপেটা উঁচু করে তুলে পিপের ছিপি খুলে ঢকঢক করে শঙ্কর সে দুর্গন্ধ কালো কালির মতো জল আকণ্ঠ পান করলে তারপর সে টর্চের আলোতে সাপটা পরীক্ষা করলে পুরো পাঁচ হাত লম্বা সাপটা মোটাও বেশ এই ধরনের সাপ মরুভূমির বালির মধ্যে শরীর লুকিয়ে শুধু মুন্ডুটা উপরে তুলে থাকে অতি মারাত্মক রকমের বিষাক্ত সাপ এইবার বোতলের মধ্যের কাগজখানা খুলে মন দিয়ে পড়লে যে ছোট পেন্সিল দিয়ে এটা লেখা হয়েছে বোতলের মধ্যে সেটাও পাওয়া গেল কাগজখানাতে লেখা আছে আমার মৃত্যুর নিকট আজই আমার শেষ রাত্রি যদি আমার মরণের পরে কেউ ওই ভয়ঙ্কর মরুভূমির পথে যেতে যেতে এই গুহায় এসে আশ্রয় গ্রহণ করেন তবে সম্ভবত এই কাগজ তার হাতে পড়বে আমার গাধাটা দিন দুই আগে মরুভূমির মধ্যে মারা গিয়েছে এক পিপে জল তার পিঠে ছিল সেটা আমি এই গুহার মধ্যে নিয়ে এসে রেখে দিয়েছি যদিও জ্বরে আমার শরীর অবসন্ন মাথা তোলবার শক্তি নেই তার উপর অনাহারে শরীর আগে থেকেই দুর্বল আমার বয়স ছাব্বিশ বছর আমার নাম আত্মিলীয় গাতি লরেন্সের গাতি বংশে আমার জন্ম বিখ্যাত নাবিক রিওলিনো কাবালকান্তি গাত্তি যিনি লেপান্ত যুদ্ধে তুর্কিদের সঙ্গে লড়েছিলেন তিনি আমার এক পূর্বপুরুষ রোম ও পিসা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত ভবঘুরে হয়ে গেলাম সমুদ্রের নেশায় যা আমাদের বংশগত নেশা ডাচ ইন্ডিজ যাওয়ার পথে পশ্চিম আফ্রিকার উপকূলে জাহাজ ডুবি হলো আমরা সাতজন লোক অতি কষ্টে ডাঙা পেলাম ঘোর জঙ্গলময় অঞ্চল আফ্রিকার এই পশ্চিম উপকূল জঙ্গলের মধ্যে শেফু জাতির এক গ্রামে আমরা আশ্রয় নিই এবং প্রায় দু মাস সেখানে থাকি এখানে দৈবাত এক প্রকাণ্ড অদ্ভুত হীরের খনির গল্প শুনলাম পূর্ব দিকে এক প্রকাণ্ড পার্বত্য ও ভীষণ অরণ্য অঞ্চলে নাকি এই হীরের খনি অবস্থিত আমরা সাতজন ঠিক করলাম এই হীরের খনি যে করে হোক বার করতেই হবে আমাকে ওরা দলের অধিনায়ক করলে তারপর আমরা দুর্গম জঙ্গল ঠেলে চললাম সেই সম্পূর্ণ অজ্ঞাত পার্বত্য অঞ্চলে সেই গ্রামের কোনো লোক পথ দেখিয়ে নিয়ে যেতে রাজি হলো না তারা বলে তারা কখনো সেই জায়গায় যায়নি কোথায় তা জানে না বিশেষত এক উপদেবতা নাকি সে বনের রক্ষক সেখান থেকে হিরে নিয়ে কেউ আসতে পারবে না আমরা দম্বার পাত্র নই পথে যেতে যেতে ঘোর কষ্টে বেঘরে দুজন সঙ্গী মারা গেল বাকি চারজন আর অগ্রসর হতে চায় না আমি দলের অধ্যক্ষ গাতি বংশে আমার জন্ম পিছু হটতে জানি না যতক্ষণ প্রাণ আছে এগিয়ে যেতে হবে এই জানি আমি ফিরতে চাইলাম না শরীর ভেঙে পড়তে চাইছে আজ রাত্রি আসবে সে নিরবয়ব মৃত্যুদূত বড় সুন্দর আমাদের ছোট্ট হ্রদ সেরিনোলা গ্রানো ওরি তীরে আমার পৈতৃক প্রাসাদ কাস্টালি রিয়লিনি অতদূর থেকেও আমি সেরিনোলা গ্রানোর তীরবর্তী কমলা লেবুর বাগানের লেবু ফুলের সুগন্ধ পাচ্ছি ছোট্ট যে গির্জাটি পাহাড়ের নিচেই তার রূপর ঘন্টার মিষ্টি আওয়াজ পাচ্ছি না এসব কি আবল তাবল লিখছি জ্বরের ঘরে আসল কথাটা বলি কতক্ষণই বা আর লিখব আমরা সে পর্বতমালা সে মহাদুর্গ মরণ্যে গিয়েছিলাম সে খনি বার করেছিলাম যে নদীর তীরে হিরে পাওয়া যায় এক বিশাল ও অতি ভয়ানক গুহার মধ্যে সে নদীর উৎপত্তি স্থান আমি সেই গুহার মধ্যে ঢুকে এবং নদীর জলের তীরে ও জলের মধ্যে পাথরের নুড়ির মতো অজস্র হিরে ছড়ানো দেখতে পাই প্রত্যেকটি নুড়ি টেট্রাহেড্রেন ক্রিস্টাল স্বচ্ছ ও হরিদ্রাভ লন্ডন ও আমস্টারডামের বাজারে এমন হিরে নেই এই অরণ্য ও পর্বতে সেই উপদেবতাকে আমি এই গুহার মধ্যে দেখেছি ধুনোর কাঠের মশালের আলোয় দূর থেকে আবছায়াভাবে সত্যি ভীষণ তার চেহারা জ্বলন্ত মশাল হাতে ছিল বলেই সেদিন আমার কাছে সে ঘেঁষেনি এই গুহাতেই সে সম্ভবত বাস করে হীরের খনি সে রক্ষক এই প্রবাদের সৃষ্টি সেই জন্যই বোধহয় হয়েছে কিন্তু কি কুলক্ষণে হীরের সন্ধান পেয়েছিলাম এবং কি কুক্ষণেই সঙ্গীতের কাছে তা প্রকাশ করেছিলাম ওদের নিয়ে আবার যখন সে গুহায় ঢুকি হীরের খনি খুঁজে পেলাম না একে ঘোর অন্ধকার মশালের আলোয় সে অন্ধকার দূর হয় না তার ওপর বহুমুখী নদী কোন স্রোতটার ধারা হীরের রাশির ওপর দিয়ে বইছে কিছুতেই আর বার করতে পারলাম না আমার সঙ্গীরা বর্বর জাহাজের খালাসি ভাবলে ওদের ফাঁকি দিলাম বুঝি আমি একা নেব এই বুঝি আমার মতলব ওরা কি ষড়যন্ত্র আঁটলে জানি নে পরদিন সন্ধেবেলা চারজন মিলে অতর্কিতে ছুরি খুলে আমায় আক্রমণ করলে কিন্তু তারা জানতো না আমাকে আতিলীয় গাত্তিকে আমার ধমনীতে উষ্ণ রক্ত বইছে আমার পূর্বপুরুষ রিয়লিনী কাওয়ালকান্তি গাত্তির যিনি লেপান্টোর যুদ্ধে ওরকম বহু বর্বরকে নরকে পাঠিয়েছিলেন সান্তা কাটালিনার সামরিক বিদ্যালয়ে যখন আমি ছাত্র আমাদের অঞ্চলের শ্রেষ্ঠ ফেন্সার অ্যান্টোনিও দ্রেফসকে ছোড়া ডুয়েলে জখম করি আমার ছোড়ার আঘাতে ওরা দুজন মরে গেল দুজন সাংঘাতিক ঘায়েল হলো নিজেও আমি চোট পেলাম ওদের হাতে আহত বদমাইশ দুটো সেই রাত্রে ভবলীলা শেষ করলে ভেবে দেখলাম এখনই গুহার গোলক ধাঁধার ভেতর থেকে খনি খুঁজে হয়তো বার করতে পারবো না তাছাড়া আমি সাংঘাতিক আহত আমার সভ্য জগতে পৌঁছতেই হবে পূর্ব দিকের পথের ডাচ উপনিবেশে পৌঁছাবো বলে রওনা হয়েছিলুম কিন্তু এ পর্যন্ত এসে আর অগ্রসর হতে পারলুম না ওরা তলপেটে ছুরি মেরেছে সেই ক্ষতস্থান উঠল বিষিয়ে সেই সঙ্গে জ্বর মানুষের কি লোভ তাই ভাবি কেন ওরা আমাকে মারলে ওরা আমাদের সঙ্গী একবার তো ওদের ফাঁকি দেওয়ার কথা আমার মনে আসেনি জগতের সর্বশ্রেষ্ঠ হীরক্ষণের মালিক আমি কারণ নিজের প্রাণ বিপন্ন করে তা আমি আবিষ্কার করেছি যিনি আমারে লেখা পড়ে বুঝতে পারবেন তিনি নিশ্চয়ই সভ্য মানুষ ও খ্রিশ্চান তার প্রতি আমার অনুরোধ আমাকে তিনি যেন খ্রিশ্চানের উপযুক্ত কবর দেন এই অনুগ্রহের বদলে ওই খনির সত্ত্ব তাকে আমি দিলাম রানী সেবার ধনভাণ্ডারও এই খনির কাছে কিছু নয় প্রাণ গেল যাক কি করব কিন্তু কি ভয়ানক মরুভূমিয়ে একটা ঝিঁঝি পোকার ডাক পর্যন্ত নেই কোনো দিকে এমন সব জায়গাও থাকে পৃথিবীতে আমার আজ কেবলই মনে হচ্ছে পপলার ঘেরা সেরিনো লাগরানো হ্রদ আর দেখব না তার ধারে যে চতুর্দশ শতাব্দীর গির্জাটা তার সেই বড় রূপোর ঘণ্টার পবিত্র ধ্বনি পাহাড়ের ওপরে আমাদের যে প্রাচীন প্রাসাদ কাস্টোল রিওলিনি মূর্তে দুর্গের মতো দেখায় দূরে আমরিয়ার সবুজ মাঠ ও দ্রাক্ষাক্ষেত্রের মধ্যে দিয়ে ছোট ডোরা নদী বয়ে যাচ্ছে ঝাক আবার কি প্রলাপ বকছি গুহার দুয়ারে বসে আকাশের অগণিত তারা প্রাণ ভরে দেখছি শেষবারের জন্যে সাধু ফ্রাঙ্কর সেই সৌরস্ত্রত্ব মনে পড়ছে স্তুত হন প্রভু মোর পবন সঞ্চার তরে স্থির বায়ু তরে ভগিনী মেদিনী তরে নীল মেঘ তরে আকাশের তরে তারকা সমূহ তরে সুদিন কুদিন তরে দেহের মরণ তরে আরেকটা কথা আমার দু পায়ের জুতোর মধ্যে পাঁচখানা বড় হিরে লুকোনো আছে তোমায় তা দিলাম এ অজানা পথিক বন্ধু আমার শেষ অনুরোধটি ভুলো না জননী মেরি তোমার মঙ্গল করুন কমান্ডার আতেলীয় গাতি আঠেরোশো আশি সাল সম্ভবত মার্চ মাস হতভাগ্য যুবক তার মৃত্যুর পরে সুদীর্ঘ তিরিশ বছর কেটে গিয়েছে এই তিরিশ বছরের মধ্যে পথে হয়তো কেউ যায়নি গেলেও গুহাটার মধ্যে ঢোকেনি এত কাল পরে তার চিঠিখানা মানুষের হাতে পড়ল আশ্চর্য এই যে কাঠের পিপেটাতে তিরিশ বছর পরেও জল ছিল কি করে কিন্তু কাগজখানা পরেই শঙ্করের মনে হল এ লেখায় বর্ণিত ওইটাই সেই গুহা সে নিজে যেখানে পথ হারিয়ে মারা যেতে বসেছিল তারপর সে কৌতূহলের সঙ্গে কঙ্কালের পায়ের জুতো টান দিয়ে খসাতেই পাঁচখানা বড় বড় পাথর বেরিয়ে পড়ল এই অবিকল সেই পাথরের নুড়ির মতো যা এক পকেট কুড়িয়ে অন্ধকার গুহার মধ্যে সে পথচ্ছিন্ন করেছিল এবং যার একখানা তার কাছে রয়েছে এ পাথরের নুড়ি তো সে রাশি রাশি দেখেছে গুহার মধ্যে সে অন্ধকারময়ী নদীর জলস্রোতের নিচে তার দুই তীরে কে জানতো যে হীরের খনি খুঁজতে সেও আলভারেজ সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এসে ছ মাস ধরে রিক্সটারফিল্ড পার্বত্য অঞ্চলে ঘুরে ঘুরে হয়রান হয়ে গিয়েছে এমন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সে সেখানে গিয়ে পড়বে হিরে যে এমন রাশি রাশি পড়ে থাকে পাথরের নুড়ির মতো তাই বা কে ভেবেছিল আগে এসব জানা থাকলে পাথরের নুড়ি সে দু পকেট ভরে কুড়িয়ে নিয়ে আসতো কিন্তু তার চেয়েও খারাপ কাজ হয়ে গিয়েছে যে সে রত্নখনির গুহা যে কোথায় কোন দিকে তার কোনো নকশা করে আনেনি বা সেখানে কোনো চিহ্ন রেখে আসেনি যাতে আবার সেটা খুঁজে নেওয়া যেতে পারে সেই সুবিস্তীর্ণ পর্বত ও অরণ্য অঞ্চলের কোন জায়গায় সেই গুহাটা দৈবাচ্ছে সে দেখেছিল তা কি তার ঠিক আছে না ভবিষ্যতে সে আবার সে জায়গা বার করতে পারবে এই যুবকও তো কোনো নকশা করেনি কিন্তু এই সাংঘাতিক আহত হয়েছিল রত্নখনি আবিষ্কার করার পরেই এর ভুল হওয়া খুব স্বাভাবিক হয়তো এই যা বার করতে পারত নকশা না দেখে সে তা পারবে না হঠাৎ আলভারেজের মৃত্যুর পূর্বের কথা শঙ্করের মনে পড়ল সে বলেছিল চলো যাই শঙ্কর গুহার মধ্যে রাজার ভাণ্ডার লুকোনো আছে তুমি দেখতে পাচ্ছ না আমি দেখতে পাচ্ছি শঙ্কর গুহার মধ্যেই সেই নরকঙ্কালটা সমাধিস্থ করলে পিঁপেটা ভেঙে ফেলে তারই দুখানা কাঠে মরচে পড়া পেরেক ঠুকে ক্রুশ তৈরি করলে ও সমাধির উপরে সে ক্রুশটা পুতলে এছাড়া খ্রিস্ট ধর্মাচারীকে সমাধিস্থ করার জন্যে কোনো রীতি তার জানা নেই তারপরে সে ভগবানের কাছে প্রার্থনা করলে এই মৃত যুবকের আত্মার শান্তির জন্য এসব শেষ করতে সারা দিনটা কেটে গেল রাত্রে বিশ্রাম করে পরদিন আবার সে রওনা হলো কঙ্কালের চিঠিখানা ও হীরকগুলো যত্ন করে সঙ্গে নিল তবে তার মনে হয় এই অভিশপ্ত হীরের খনির সন্ধানে যে গিয়েছে সে আর ফেরেনি আতিলীয় গাত্মীয় তার সঙ্গীরা মরেছে জিম কার্টার মরেছে আলভারেজ মরেছে এর আগেই বা কত লোকে মরেছে তা ঠিক কি এইবার তার পালা এই মরুভূমিতেই তার শেষ এই বীর ইটালিয়ান যুবকের মতো তেরো দুপুরের রোদে যখন দিক দিগন্তে আগুন জ্বলে উঠল একটা ছোট্ট পাথরের ডিবির আড়ালে শঙ্কর আশ্রয় নিলে একশো ডিগ্রি উত্তাপ উঠেছে তাপমান যন্ত্রে রক্তমাংসের মানুষের পক্ষে এই উত্তাপে পথ হাঁটা চলে না যদি সে কোনো রকমে এই ভয়ানক মরুভূমির হাত এড়াতে পারত তবে হয়তো জীবন্ত অবস্থায় মানুষের আবাসেও পৌঁছতে পারত সে ভয় করে শুধু এই মরুভূমি সে জানে কালাহারি মরু বড় বড় সিংহের বিচরণ ভূমি তার হাতে রাইফেল আছে রাত দুপুরে একা যতই বড় সিংহই হোক সম্মুখীন হতে সে ভয় করে না কিন্তু ভয় হয় তৃষ্ণা রাক্ষসীকে তার হাত থেকে পরিত্রাণ নেই দুপুরে সে দুবার মরিচিকা দেখলে এতদিন মরুপথে আসতেও এ আশ্চর্য নৈসর্গিক দৃশ্য দেখেনি বইয়েই পড়েছিল মরিচিকার কথা একবার উত্তর পূর্ব কোণে একবার দক্ষিণ পূর্ব কোণে দুই মরিচিকাই কিন্তু প্রায় একই রকম অর্থাৎ একটা বড় গম্বুজওয়ালা মসজিদ বা গির্জা চারপাশে খেজুর কুঞ্জ সামনে বিস্তৃত জলাশয় উত্তর পূর্ব কোণের মরিচিকাটা বেশি স্পষ্ট সন্ধ্যার দিকে দূর দিগন্তে মেঘমালার মতো পর্বতমালা দেখা গেল শঙ্কর নিজের চোখে বিশ্বাস করতে পারল না পূর্ব দিকে একটাই মাত্র বড় পর্বত এখান থেকে দেখতে পাওয়া সম্ভব দক্ষিণ রোডেশিয়ার প্রান্তবর্তী চিমানিমানি পর্বতমালা তাহলে কি বুঝতে হবে যে সে বিশাল কালাহারি পদব্রজে পার হয়ে প্রায় শেষ করতে চলেছে না এও মরিচিকা কিন্তু রাত দশটা পর্যন্ত পথ চলেও জ্যোৎস্না রাত্রে সে দূর পর্বতের সীমারেখা তেমনই স্পষ্ট দেখতে পেলে অসংখ্য ধন্যবাদ হে ভগবান মরিচিকা নয় তবে জ্যোৎস্না রাত্রে কেউ কখনো মরিচিকা দেখেনি তবে কি প্রাণের আশা আছে আজ পৃথিবীর বৃহত্তম রত্নখনির মালিক সে নিজের পরিশ্রমে ও দুঃসাহসের বলে সে তার সত্য অর্জন করেছে দরিদ্র বাংলা মায়ের বুকে সে যদি আজ বেঁচে ফেরে দুদিনের দিন বিকেলে সে এসে পর্বতের নিচে পৌঁছল তখন সে দেখলে পর্বত পার হওয়া ছাড়া ওপারে যাওয়ার কোনো সহজ উপায় নেই নইলে পঁচিশ মাইল মরুভূমি পাড়ি দিয়ে পর্বতের দক্ষিণ প্রান্ত ঘুরে আসতে হবে মরুভূমির মধ্যে সে আর কিছুতেই যেতে রাজি নয় সে পাহাড় পার হয়েই যাবে এইখানে সে প্রকাণ্ড একটা ভুল করলে সে ভুলে গেল যে সাড়ে বারো হাজার ফুট একটা পর্বতমালা ডিঙিয়ে ওপারে যাওয়া সহজ ব্যাপার নয় রিক্সটারভেল্ড পার হওয়ার মতোই শক্ত তার চেয়েও শক্ত কারণ সেখানে আলভারেস ছিল এখানে সে একা শঙ্কর ব্যাপারের গুরুত্বটা তেমন বুঝতে পারলে না ফলে চিমানিমানি পর্বত উত্তীর্ণ হতে গিয়ে প্রাণ হারাতে বসল ভীষণ প্রজ্বলন্ত কালাহারি পার হতে গিয়েও সে এমনভাবে নিশ্চিত মৃত্যুর সম্মুখীন হয়নি চিমানিমানি পর্বতের জঙ্গল খুব বেশি ঘন নয় শঙ্কর প্রথম দিন অনেকটা উঠল তারপর একটা জায়গায় গিয়ে পড়ল সেখান থেকে কোনো দিকে যাবার উপায় নেই কোন পথটা দিয়ে উঠেছিল সেটাও আর খুঁজে পেলে না তার মনে হলো সে সমতল ভূমির যে জায়গা দিয়ে উঠেছিল তা ত্রিশ ডিগ্রি দক্ষিণে চলে এসছে কেন যে এমন হলো এর কারণ কিছুতেই সে বার করতে পারলে না কোথা দিয়ে কোথায় চলে গেল কখনো উঠছে কখনো নামছে সূর্য দেখে দিক ঠিক করে নিচ্ছে কিন্তু সাত আট মাইল পাহাড় উত্তীর্ণ হতে এতদিন লাগছে কেন তৃতীয় দিনে আরেকটা নতুন বিপদ ঘটল তার আগের দিন একখানা আলগা পাথর গড়িয়ে তার পায়ে চোট লেগেছিল তখন তত কিছু হয়নি পরদিন সকালে আর সে শয্যা ছেড়ে উঠতে পারে না হাঁটু ফুলেছে বেদনাও খুব দুর্গম পথে নামা ওঠা করা এ অবস্থায় অসম্ভব পাহাড়ের একটা ঝর্ণা থেকে উঠবার সময় জল সংগ্রহ করে এনেছিল তাই একটু একটু করে খেয়ে চালাচ্ছে পায়ের বেদনা কমে না যাওয়া পর্যন্ত তাকে এখানে অপেক্ষা করতে হবে বেশি দূর যাওয়া চলবে না সামান্য একটু আধটু চলাফেরা করতেই হবে খাদ্য ও জলের চেষ্টায় ভাগ্যে পাহাড়ের স্থানটা যেন খানিকটা সমতল ভূমির মতো তাই রক্ষে এই সব অবস্থায় এই মনুষ্যবাসীন পাহাড়ে বিপদ তো পদে পদেই একা এ পাহাড় টপকাতে গেলে যে কোনো ইউরোপীয় পর্যটকদের ঠিক এই রকম বিপদ ঘটতে পারত শঙ্কর আর পারে না ওর হৃৎপিণ্ডে কি একটা রোগ হয়েছে একটু হাঁটলেই ধরাস ধরাস করে হৃৎপিণ্ডটা পাঁজরায় ধাক্কা মারে অমানসিক পথশ্রমে দুর্ভাবনায় অখাদ্য কুখাদ্য খেয়ে কখনো বা অনাহারের কষ্টে ওর শরীরে কিছু নেই চার দিনের দিন সন্ধেবেলা অবসন্ন দেহে সে একটা গাছের তলায় আশ্রয় নিলে খাদ্য নেই গতকাল থেকে রাইফেল সঙ্গে আছে কিন্তু একটা বন্য জন্তু দেখা নেই দুপুরে একটা হরিণকে চড়তে দেখে ভরসা হয়েছিল কিন্তু রাইফেলটা তখন ছিল পঞ্চাশ গজ তফাতে একটা গাছে ঠেস দেওয়া আনতে গিয়ে হরিণটা পালিয়ে গেল জল খুব সামান্যই আছে চামড়ার বোতলে এই অবস্থায় নেমে এসে ঝর্ণা থেকে জল আনবেই বা কী করে হাঁটুটা আরও ফুলেছে বেদনা এত বেশি যে একটু চলাফেরা করলেই মাথার শির পর্যন্ত ছিঁড়ে পড়ে যন্ত্রণায় পরিষ্কার আকাশের নিচে জলকণাশূন্য বায়ুমণ্ডলের গুণে অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে দিক চক্রবালে মেঘলা করে ঘিরেছে নীল পর্বতমালা দূরে দূরে দক্ষিণ পশ্চিমে দিগন্ত বিস্তীর্ণ কালাহারি দক্ষিণে ওয়াহকুয়ক পর্বত তার অনেক পিছনে মেঘের মতো দেখা যায় পল ক্রুগার পর্বতমালা সলসবেরির দিকে কিছু দেখা যায় না চিমানিমানি পর্বতের এক উচ্চতর শৃঙ্গ সেদিকে দৃষ্টি আটকেছে আজ দুপুর থেকে ওর মাথার ওপর শকুনির দল উঠছে এতদিন এত বিপদেও শঙ্করের যা হয়নি আজ শকুনির দল মাথার ওপর উড়তে দেখে সত্যি ওর ভয় হয়েছে ওরা তাহলে কি বুঝেছে যে শিকার জুটবার বেশি দেরি নেই সন্ধ্যার কিছু পরে কি একটা শব্দ শুনে চেয়ে দেখলে পাশি এক শিলাখণ্ডের আড়ালে একটা ধূসর রঙের নেকড়ে বাঘ নেকড়ের লম্বা ছুঁচলো কান দুটো খাড়া হয়ে আছে সাদা সাদা দাঁতের ওপর দিয়ে রাঙা জীবটা অনেকখানি বার হয়ে লকলক করছে চোখে চোখ পড়তেই সেটা চট করে পাথরের আড়াল থেকে সরে দূরে পালালো নেকড়ে বাঘটাও তাহলে কি বুঝেছে পশুরা নাকি আগে থেকে অনেক কথা জানতে পারে হাড় ভাঙা শীত পড়ল রাত্রে ও কিছু কাঠকুটো কুড়িয়ে আগুন জ্বাললে অগ্নিকুণ্ডের আলো যতটুকু পড়েছে তার বাইরে ঘন অন্ধকার কি একটা জন্তু এসে অগ্নিকুণ্ড থেকে কিছু দূরে অন্ধকারে দেহ মিশিয়ে চুপ করে বসল কয়টি কয়টি বন্য কুকুর জাতীয় জন্তু ক্রমে আর একটা আর দুটো আর তিনটে রাত বাড়বার সঙ্গে সঙ্গে দশ পনেরোটা এসে জমা হলো অন্ধকারে তার চারধার ঘিরে নিঃশব্দে অসীম ধৈর্যের সঙ্গে যেন কিসের প্রতীক্ষা করছে এসব অমঙ্গলজনক দৃশ্য ভয় ওর গায়ের রক্ত ইম হয়ে গেল সত্যি কি এতদিনে তার মৃত্যু ঘনিয়ে এসেছে সেও পারলে না রিক্সটারভেল থেকে হিরে নিয়ে পালিয়ে যেতে ওহ আজ কত টাকার মালিক সে হীরের খনি বাদ যাক তার সঙ্গে যে দুখানা হিরে রয়েছে তার দাম অন্তত দুই তিন লক্ষ টাকা নিশ্চয়ই হবে তার গরিব গ্রামে গরিব বাপ মায়ের বাড়ি যদি সে টাকা নিয়ে গিয়ে উঠতে পারত কত গরিবের চোখে জল মুছে দিতে পারত গ্রামের কত দরিদ্র কুমারীকে বিবাহের যৌতুক দিয়ে ভালো পাত্রে বিবাহ দিত কত সহায়হীন বৃদ্ধ বৃদ্ধার শেষ কটা দিন নিশ্চিন্ত করে তুলতে পারত কিন্তু যা হবার নয় কি হবে সেসব ভেবে তার চেয়ে এই অপূর্ব রাত্রির নক্ষত্রালোকিত আকাশের শোভা এই বিশাল পর্বত ও মরুভূমির নিস্তব্ধ গম্ভীর রূপ মৃত্যুর আগে সেও চোখ ভরে দেখতে চায় সেই ইটালিয়ান যুবক কাত্তির মতো ওরা যে অদৃষ্টের এক অদৃশ্য তারে গাঁথা সবাই আত্মীয় গাত্মীয় তার সঙ্গীরা জিম কার্টার আলভারেজ শঙ্কর রাত গভীর হয়েছে কি ভীষণ শীত একবার সে চেয়ে দেখলে কয়টেগুলো এরই মধ্যে কখন আরও কাছে সরে এসেছে অন্ধকারের মধ্যে আলো পড়ে তাদের চোখগুলো জ্বলছে শঙ্কর একখানা জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারতেই ওরা সব দূরে সরে গেল কিন্তু কি নিঃশব্দ ওদের গতিবিধি আর কি অসীম ওদের ধৈর্য শঙ্করের মনে হলো ওরা জানে শিকার ওদের হাতের মুঠোয় হাতছাড়া হবার কোনো উপায় নেই ইতিমধ্যে সন্ধেবেলার সেই ধূসর নেকড়ে বাঘটাও দু দুবার এসে অন্ধকারে কয়োটিদের পিছনে বসে দেখে গিয়েছে একটুও ঘুমোতে ভরসা হলো না ওর কি জানি কয়টি আর নেকড়ের দল হয়তো তাহলে জীবন্তই তাকে ছিঁড়ে খাবে মৃত মনে করে অবসন্ন ক্লান্ত দেহে জেগেই বসে থাকতে হবে তাকে ঘুমে চোখ ঢুলে আসলেও উপায় নেই মাঝে মাঝে কয়েকটিগুলো এগিয়ে এসে বসে ও জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারতেই সরে যায় দু একটা হায়নাও এসে ওদের দলে যোগ দিয়েছে হায়নাদের চোখগুলো অন্ধকারে কি ভীষণ জলে কি ভয়ানক অবস্থাতে পড়েছে জনবিরল বর্বর দেশের জনশূন্য পর্বতে সাড়ে তিন হাজার ফুট উপরে সে চলত শক্তিহীন অবস্থায় বসে গভীর রাত ঘোর অন্ধকার সামান্য আগুন জ্বলছে মাথার ওপর জলকণা শূন্য স্তব্ধ বায়ুমণ্ডলের গুণে আকাশের অগণ্য তারা জল করছে যেন ইলেকট্রিক আলোর মতো নিচে তার চারধার ঘিরে অন্ধকারে মাংসললুপ নীরব নেকড়ে কয়ট হায়নার দল কিন্তু সঙ্গে সঙ্গে তার এটাও মনে হলো বাংলার পাড়াগায় ম্যালেরিয়ায় ধুঁকে সে মরছে না এ মৃত্যু বীরের মৃত্যু পদব্রজে কালাহারি মরুভূমি পার হয়েছে সে একা মরে গিয়ে চিমানিমানি পর্বতের শিলায় নাম খুদে রেখে যাবে সে একজন বিশিষ্ট ভ্রমণকারী ও আবিষ্কারক অত বড় হীরের খনি সেই তো খুঁজে বার করেছে আলভারেজ মারা যাওয়ার পরে সেই বিশাল অরণ্য ও পর্বত অঞ্চলের গোলক ধাঁধা থেকে সে তো একাই বার হতে পেরে এতদূর এসেছে এখন সে নিরুপায় অসুস্থ চলৎশক্তি রহিত তবুও সে জুটছে ভয় তো পায়নি সাহস তো হারায়নি কাপুরুষ ভীতু নয় সে জীবন মৃত্যু তো অদৃষ্টের খেলা না বাঁচলে তার দোষ কী দীর্ঘ রাত্রি কেটে গিয়ে পূব দিকে ফর্সা হলো সঙ্গে সঙ্গে বন্য জন্তুর দল কোথায় পালালো বেলা বাড়ছে আবার নির্মম সূর্য জ্বলিয়ে পুড়িয়ে দিতে শুরু করেছে দিকবিদিক সঙ্গে সঙ্গে শকুনির দল কোথা থেকে এসে হাজির কেউ মাথার ওপর ঘুরছে কেউ বা দূরে দূরে গাছের ডালে কি পাথরের ওপর বসছে খুব ধীরভাবে প্রতীক্ষা করছে ওরা যেন বলছে কোথায় যাবে বাছাধন যে কদিন লাফালাফি করবে করে নাও আমরা বসি এমন কিছু তাড়াতাড়ি নেই আমাদের শঙ্করের খিদে নেই খাবার ইচ্ছেও নেই তবুও সে গুলি করে একটা শকুনি মারলে রোদ ভীষণ চড়েছে আগুন তাতা পাথরের গায়ে পা রাখা যায় না এ পর্বত মরুভূমির সামিল খাদ্য এখানে মেলে না জলও না সে মরা শকুনিটা নিয়ে এসে আগুন জেলে ঝলসাতে বসল এর আগে মরুভূমির মধ্যেও সে শকুনির মাংস খেয়েছে এরাই এখন প্রাণ ধারণের একমাত্র উপায় আজও খাচ্ছে ওদের কাল ওরা খাবে ওকে শকুনিগুলো এসে আবার মাথার ওপর জুটেছে তার নিজের ছায়া পড়েছে পাথরের গায়ে সে নির্জন স্থানে শঙ্করের উদ্ভ্রান্ত মনে ছায়াটা যেন একজন সঙ্গী মনে হলো বোধহয় ওর মাথা খারাপ হয়ে আসছে কারণ বেঘোর অবস্থায় ও কতবার নিজের ছায়ার সঙ্গে কথা বলতে লাগলো কতবার পরক্ষণের সচেতন মুহূর্তে নিজের ভুল বুঝে নিজেকে সামলে নিল সে পাগল হয়ে যাচ্ছে নাকি জ্বর হয়নি তো তার মাথার মধ্যে ক্রমশ গোলমাল হয়ে যাচ্ছে সব আলভারেজ ইরের খনি পাহাড় পাহাড় বালির সমুদ্র আত্মিলীয় গাত্তি কাল রাত্রে ঘুম হয়নি আবার রাত আসছে সে একটু ঘুমিয়ে নেবে কিসের শব্দেও তন্দ্রা ছুটে গেল একটা অদ্ভুত ধরনের শব্দ আসছে কোন দিক থেকে কোনো পরিচিত শব্দের মতো নয় কিসের শব্দ কোন দিক থেকে শব্দটা আসছে তাও বোঝা যায় না কিন্তু ক্রমশ কাছে আসছে সেটা হঠাৎ আকাশের দিকে শঙ্করের চোখ পড়তে সে অবাক হয়ে চেয়ে রইল তার মাথার ওপর দিয়ে আকাশের পথে বিকট শব্দ করে কি একটা জিনিস যাচ্ছে কি এরোপ্লেন সে বইয়ে ছবি দেখেছে বটে এরোপ্লেন যখন ঠিক মাথার ওপর এলো শঙ্কর চিৎকার করলে কাপড় ওড়ালে গাছের ডাল ভেঙে নাড়লে কিন্তু কিছুতেই পাইলটের দৃষ্টি আকর্ষণ করতে পারলে না দেখতে দেখতে এরোপ্লেনখানা সুদূরে ভায়োলেট রঙের পল ক্রুগার পর্বতমালার মাথার ওপর অদৃশ্য হয়ে গেল হয়তো আরও এরোপ্লেন যাবে এ পথ দিয়ে কি আশ্চর্য দেখতে এই এরোপ্লেন জিনিসটা ভারতবর্ষে থাকতে সে একখানাও দেখেনি শঙ্কর ভাবলে আগুন জ্বালিয়ে কাঁচা ডালপাতা দিয়ে সে যথেষ্ট ধোঁয়া করবে যদি আবার এ পথে যায় পাইলটের দৃষ্টি আকৃষ্ট হবে ধোঁয়া দেখে একটা সুবিধে হয়েছে এরোপ্লেনের ওই বিকট আওয়াজে শকুনির দল কোন দিকে ভেকেছে যেন সেদিন কাটল দিন কেটে রাত্রি হবার সঙ্গে সঙ্গে শঙ্করের দুর্ভোগ শুরু হলো আবার গতরাত্রির পুনরাবৃত্তি সেই কয়টির দল আবার এলো আগুনের চারধারে তারা আবার তাকে ঘিরে বসল নেকড়ে বাঘটা সন্ধে না হতেই দূর থেকে একবার দেখে গেল গভীর রাত্রে আরেকবার এলো কিসে এদের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায় আওয়াজ করতে ভরসা হয় না টোটা মাত্র দুটি বাকি টোটা ফুরিয়ে গেলে তাকে অনাহারে মরতে হবে মরতে তো হবেই তবে দুদিন আগে আর পরে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস কিন্তু আওয়াজ তাকে করতেই হলো গভীর রাত্রে হায়নাগুলো এসে কয়টিদের সাহস বাড়িয়ে দিলে তারা আরও সরে এগিয়ে এসে তাকে চারধার থেকে ঘিরলে ওরা কাঠ ছুঁড়ে মারলে আর ভয় পায় না একবার একটু তন্দ্রা মতো এসেছিল বসে বসে ঢুলে পড়েছিল পর মুহূর্তে সজাগ হয়ে উঠে দেখলে নেকড়ে বাঘটা অন্ধকার থেকে পা টিপে টিপে তার অত্যন্ত কাছে এসে পড়েছে ওর ভয় হলো হয়তো ওটা ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে ভয়ের চোটে একবার গুলি ছুড়লে আরেকবার শেষ রাতের দিকে ঠিক এরকমই হলো কয়টিগুলো ধৈর্য অসীম সেগুলি চুপ করে বসে থাকে মাত্র কিছু বলে না কিন্তু নেকড়ে বাঘটা ফাঁক খুঁজছে রাত ফর্সা হওয়ার সঙ্গে সঙ্গে দুঃস্বপ্নের মতো অন্তর্হিত হয়ে গেল কয়টি হায়না ও নেকড়ের দল সঙ্গে সঙ্গে শঙ্করও আগুনের ধারে শুয়েই ঘুমিয়ে পড়ল একটা কিসের শব্দে ঘুম ভেঙে গেল খানিকটা আগে খুব বড় একটা আওয়াজ হয়েছে কোনো কিছুর শঙ্করের কানে তার রেশ এখনও লেগে আছে কেউ কি কেউ কি বন্দুকের আওয়াজ করছে কিন্তু তা অসম্ভব এই দুর্গম পর্বতের পথে কোন মানুষ আসবে একটিমাত্র টোটা অবশিষ্ট আছে শঙ্কর ভাগ্যের ওপর নির্ভর করে সেটা খরচ করে একটা আওয়াজ করলে যা থাকে কপালে মরেছেই তো উত্তরে দুবার বন্দুকের আওয়াজ হলো আনন্দে উত্তেজনায় শঙ্কর ভুলে গেল যে তার পা খোঁড়া ভুলে গেল যে একটা না বেশি দূরে সে যেতে পারে না তার আর টোটা নেই সে আর বন্দুকের আওয়াজ করতে পারলে না কিন্তু প্রাণপণে চিৎকার করতে লাগলো গাছের ডাল ভেঙে নাড়তে লাগলো আগুন জ্বালবার কাঠকুটোর সন্ধানে চারদিকে আকুল দৃষ্টিতে চেয়ে দেখতে লাগলো রুগার ন্যাশনাল পার্ক জরিপ করবার দল কিম্বার্লি থেকে কেপটাউন যাবার পথে চিমানিমানি পর্বতের নিচে কালাহারি মরুভূমির উত্তর পূর্ব কোণে তাঁবু ফেলেছিল সঙ্গে সাতখানা ডাবল টায়ার ক্যাটারপিলার চাকা বসানো মোটর গাড়ি এদের দলে নিগ্রকুলি ও চাকর বাকর বাদে নজন ইউরোপীয় জোন চারেক হরিণ শিকার করতে উঠেছিল চিমানিমানি পর্বতের প্রথম ও নিম্নতম থাকটাতে হঠাৎ এই জনহীন অরণ্য প্রদেশে সভ্য রাইফেলের আওয়াজ শুনে ওরা বিস্মিত হয়ে উঠল কিন্তু পুনরায় ওদের আওয়াজের প্রত্যুত্তর না পেয়ে ইতস্তত খুঁজতে বেরিয়ে দেখতে পেলে সামনের একটা অপেক্ষাকৃত উচ্চতর চূড়ো থেকে এক জীর্ণ ও কঙ্কালসার কঠোরগত চক্ষু প্রেতমূর্তি উন্মাদের মতো হাত পা নেড়ে তাদের কি বোঝাবার চেষ্টা করছে তার পরনে ছিন্ন ভিন্ন অতি মলিন ইউরোপীয় পরিচ্ছদ ওরা ছুটে গেল শঙ্কর আবল তাবল কি বকলে ওরা ভালো করে বুঝতে পারলে না যত্ন করে ওকে নামিয়ে পাহাড়ের নিচে ওদের ক্যাম্পে নিয়ে গেল ওর জিনিসপত্র নামিয়ে আনা হয়েছিল ওকে বিছানায় শুইয়ে দেওয়া হলো কিন্তু এ ধাক্কায় শঙ্করকে বেশ ভুগতে হলো ক্রমাগত অনাহারে কষ্টে উদ্বেগে অখাদ্য কুখাদ্য গ্রহণের ফলে তার শরীর খুব জখম হয়েছিল সে রাত্রেই তার বেজায় জ্বর এলো জ্বরে সে অঘোর অচৈতন্য হয়ে পড়ল কখন যে মোটর গাড়ি ওখান থেকে ছাড়ল কখন যে তারা সলসবেরিতে পৌঁছল শঙ্করের কিছুই খেয়াল নেই সেই অবস্থায় পনেরো দিন সে সলসবেরির হাসপাতালে কাটিয়ে দিলে তারপর ক্রমশ সুস্থ হয়ে মাসখানেক পরে একদিন সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাইরের রাজপথে এসে দাঁড়ালো চোদ্দ সলসবেরি কত দিনের স্বপ্ন আজ সে সত্যিই বড় একটা ইউরোপীয় ধরনের শহরের ফুটপাতে দাঁড়িয়ে বড় বড় বাড়ি ব্যাংক হোটেল দোকান পিচ ঢালা চওড়া রাস্তা এক পাশ দিয়ে ইলেকট্রিক ট্রাম চলেছে জুলু রিক্সাওয়ালা রিক্সা টানছে কাগজওয়ালা কাগজ বিক্রি করছে সবই যেন নতুন যেন এসব দৃশ্য জীবনে কখনো সে দেখেনি লোকালয় তো এসেছে কিন্তু একেবারে কপরদক শূন্য এক পেয়ালা চা খাওয়ার পয়সাও তার নেই কাছে একটা ভারতীয় দোকান দেখে তার বড় আনন্দ হলো কতদিন সে দেখেনি স্বদেশবাসীর মুখ দোকানদার মেমন মুসলমান সাবান ও গন্ধদ্রব্যের পাইকারি বিক্রেতা খুব বড় দোকান শঙ্করকে দেখি সে বুঝল এ দুস্থ ও বিপদগ্রস্ত নিজে দু টাকা সাহায্য করলে ও একজন বড় ভারতীয় সওদাগরের সঙ্গে দেখা করতে বলে দিল টাকা দুটি পকেটে নিয়ে শঙ্কর আবার পথে এসে দাঁড়ালো আসবার সময় বলে এলো অসীম ধন্যবাদ টাকা দুটির জন্যে এ আমি আপনার কাছে ধার নিলাম আমার হাতে পয়সা এলে আপনাকে কিন্তু এই টাকা নিতে হবে সামনেই একটা ভারতীয় রেস্টুরেন্ট সে ভালো করে কিছু খাবার লোভ সংবরণ করতে পারলে না কতদিন সভ্য খাদ্য মুখে দেয়নি সেখানে ঢুকে এক টাকায় পুরি কচুরি হালুয়া মাংসের চপ কেক পেট ভরে খেলে সেই সঙ্গে দুই তিন পেয়ালা কফি চায়ের টেবিলে একখানা পুরনো খবরের কাগজের দিকে তার নজর পড়ল তাতে এক জায়গায় হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা আছে ন্যাশনাল পার্ক জরিপ দলের বিচিত্র অভিজ্ঞতা মরুভূমিতে তৃষ্ণায় মৃতপ্রায় শ্রান্ত এক ভারতীয় আবিষ্কার তার বিস্ময়কর অভিজ্ঞতার কাহিনী শঙ্কর দেখলে তার একটা ফটো ছাপা হয়েছে কাগজে তার মুখে সম্পূর্ণ কাল্পনিক একটা গল্পও দেওয়া হয়েছে এরকম গল্প সে কারো কাছে করেনি খবরের কাগজখানার নাম সলসবেরি ডেলি ক্রনিকল সে খবরের কাগজের অফিসে গিয়ে নিজের পরিচয় দিলে তার চারপাশে ভিড় জমে গেল ওকে খুঁজে বার করবার জন্যে রিপোর্টারের দল অনেক চেষ্টা করেছিল জানা গেল সেখানে চিমানিমানি পর্বতে পা ভেঙে পড়ে থাকার গল্প বলে ও ফটো তুলতে দিয়ে শঙ্কর পঞ্চাশ টাকা পেলে তা থেকে সে আগে সেই সহৃদয় মুসলমান দোকানদারের টাকা দুটি দিয়ে এলো আগ্নেয়গিরিটার সম্বন্ধে সে কাগজে একটা প্রবন্ধ লিখলে তাতে আগ্নেয়গিরিটার নামকরণ করলে মাউন্ট আলভারেজ তবে মধ্য আফ্রিকার অরণ্যে লুকোনো এত বড় একটা আস্ত জীবন্ত আগ্নেয়গিরির এই গল্প কেউ বিশ্বাস করলে কেউ করলে না অবশ্যই রত্নের গুহার বাষ্পও সে কাউকে জানতে দেয়নি দিলে দলে দলে লোক ছুটবে ওর সন্ধানে তারপরে একটা বইয়ের দোকানে গিয়ে সে এক রাশ ইংরেজি বই ও মাসিক পত্রিকা কিনলে বই পড়েনি কতকাল সন্ধ্যায় একটা সিনেমায় ছবি দেখলে কতকাল পরে রাত্রে হোটেলের ভালো বিছানায় ইলেকট্রিক আলো তলায় শুয়ে বই পড়তে পড়তে সে মাঝে মাঝে জানলা দিয়ে নিচের প্রিন্স আলবার্ট ভিক্টর স্ট্রিটের দিকে চেয়ে চেয়ে দেখছিল ট্রাম যাচ্ছে নিচ দিয়ে রিক্সা যাচ্ছে ভারতীয় কফিখানায় ঠুনঠুন করে ঘন্টা বাজছে মাঝে মাঝে দু চারখানা মোটরও যাচ্ছে এর সঙ্গে মনে হলো আরেকটা ছবি সামনে আগুনের কুণ্ড কিছু দূরে বৃত্তাকারে ঘিরে বসে আছে কয়োটি ও হায়নার দল ওদের পিছনে নেকড়েটা দুটো গোল গোল চোখ আগুনের ভাঁটার মতো জ্বলছে অন্ধকারের মধ্যে কোনটা স্বপ্ন চিমানিমানি পর্বতে যাপিত সেই ভয়ানক রাত্রি না আজকের এই রাত্রি ইতিমধ্যে সলসবেরিতে শঙ্কর একজন বিখ্যাত লোক হয়ে উঠেছে রিপোর্টারের ভিড়ে তার হোটেলের হল সবসময় ভর্তি খবরের কাগজে লোক আসে তার ভ্রমণ বৃত্তান্ত ছাপবার কন্ট্রাক্ট করতে কেউ আসে ফটো নিতে আত্মীয় গাতির কথা সে ইটালিয়ান কনসাল জেনারেলকে জানালো তার অফিসের পুরনো কাগজপত্র ঘেঁটে জানা গেল আত্মীয় গাতি নামে একজন সম্ভ্রান্ত ইটালিয়ান যুবক আঠেরোশো উনআশি সালের অগস্ট মাসে পর্তুগিজ পশ্চিম আফ্রিকার উপকূলে জাহাজ ডুবি হওয়ার পর নামে তারপর যুবকটির আর কোনো পাত্তা পাওয়া যায়নি তার আত্মীয় স্বজন ধনী ও সম্ভ্রান্ত লোক আঠেরোশো নব্বই থেকে পঁচানব্বই সাল পর্যন্ত তারা তাদের নির্দিষ্ট আত্মীয়ের সন্ধানের জন্যে পূর্ব পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার কনসুলেট অফিসকে জ্বালিয়ে খেয়েছিল পুরস্কার ঘোষণা করাও হয়েছিল তার সন্ধানের জন্যে আঠারোশো পঁচানব্বই সাল থেকে তারা হাল ছেড়ে দিয়েছিল পূর্বোক্ত মুসলমান দোকানদারটির সাহায্যে সে ব্ল্যাক মুন স্ট্রিটের বড় জহুরি রাইডেল ও মর্সবির দোকানে চারখানা পাথর সাড়ে বত্রিশ হাজার টাকায় বিক্রি করলে বাকি দুখানার দর আরও বেশি উঠেছিল কিন্তু শঙ্কর সে দুখানা পাথর তার মাকে দেখাবার জন্যে দেশে নিয়ে যেতে চায় এখন বিক্রি করবার তার ইচ্ছে নেই নীল সমুদ্র বম্বেগামী জাহাজের ডেকে দাঁড়িয়ে পর্তুগিজ পূর্ব আফ্রিকার বেইরা বন্দরের নারিকেল বনশাম তীরভূমিকে মিলিয়ে যেতে দেখতে দেখতে শঙ্কর ভাবছিল তার জীবনের এই অ্যাডভেঞ্চারের কথা এই তো জীবন এইভাবেই তো জীবনকে ভোগ করতে চেয়েছিল সে মানুষের আয়ু মানুষের জীবনের ভুল মাপকাঠি দশ বছর জীবন উপভোগ করেছে সেই দেড় বছরে আজ সে শুধু একজন ভবগুরে পথিক নয় একটা জীবন্ত আগ্নেয়গিরির সহ আবিষ্কারক মাউন্ট আলভারেসকে সে জগতে প্রসিদ্ধ করবে দূরে ভারত মহাসমুদ্রের পারে জননী জন্মভূমি পুণ্যভূমি ভারতবর্ষের জন্য এখন মন তার চঞ্চল হয়ে উঠেছে তার মন উৎসুক হয়ে আছে কবে দূর থেকে বোম্বাইয়ের রাজাবাই টাওয়ারের উঁচু চূড়োটা মাতৃভূমির উপকূলের সান্নিধ্য ঘোষণা করবে তারপর বাউল কীর্তন গান মুখরিত বাংলাদেশের প্রান্তে তাদের শ্যামল গ্রামটি সামনে আসছে বসন্তকাল পল্লীপথে যখন একদিন সজনে ফুলের দল পথ বিছিয়ে পড়ে থাকবে বউ কথাকাও ডাকবে ওদের বড় বকুল গাছটায় নদীর ঘাটে লাগবে গিয়ে ওর ডিঙি বিদায় আলভারেস বন্ধু স্বদেশে ফিরে যাওয়ার এই আনন্দের মুহূর্তে তোমার কথাই মনে হচ্ছে আজ তুমি সেই দলের মানুষ সারা আকাশ যাদের ঘরের ছাদ সারা পৃথিবী যাদের পায়ে চলার পথ আশীর্বাদ করো তোমার মহারণ্যের নির্জন সমাধি থেকে যেন তোমার মতো হতে পারি জীবনে অমনি সুখ দুঃখে নিষ্পৃহ অমনি নির্ভীক বিদায় বন্ধু আত্মীয় গাত্তি অনেক জন্মের বন্ধু ছিলে তুমি তোমরা সবাই মিলে শিখিয়েছ চীন দেশে সেই প্রাচীন ছড়াটি কত সত্য ছাদের আলসে চৌরস একখানা টালি হয়ে অনর অবস্থায় সুখে স্বচ্ছন্দে থাকার চেয়ে স্ফটিক পাথর হয়ে ভেঙে যাওয়া অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আবার তাকে আফ্রিকায় ফিরতে হবে এখন জন্মভূমির টান বড় টান এখন জন্মভূমির কোলে সে কিছুদিন কাটাবে তারপর দেশেই সে কোম্পানি গঠন করবার চেষ্টা করবে আবার শুধু ভেল্ট পর্বতে ফিরবে রত্নখনির অনুসন্ধানে সে খুঁজে বার করবে পরিশিষ্ট সলসবেরি থাকতে শঙ্কর সাউথ রোডেশিয়ান মিউজিয়ামের কিউরেটর প্রসিদ্ধ জীবতত্ত্ববিদ ডক্টর ফিটজারাল্ডের সঙ্গে দেখা করেছিল বিশেষ করে বুনিপের কথাটা তাকে বলবার জন্যে দেশে ফিরে আসবার কিছুদিন পরে ডক্টর ফিটজারাল্ডের কাছ থেকে নিম্নলিখিত পত্রখানা সে পায় the South Rhodesian museum Salisbury Rhodesia South Africa, January 12, 1911. Dear Mr. Chaudhary, I am writing this letter to fulfill my promise to you to let you know what I thought about your report of a strange three toed monster in the wilds of the Richterweld Mountains. On looking up my files, I find other similar accounts by explorers who had been to the region before you, especially by Sir Robert Macaulay, the famous naturalist whose reports has not yet been published, owing to his sudden and untimely death last year. On thinking the matter over, I am inclined to believe that the monster you saw was nothing more than a species of anthropoid ape, closely related to the gorilla, but much bigger in size and more savage than the specimens found in the Ravensari and Virunga mountains. This species is becoming rarer and rarer every day. And such numbers as do exist are not easily to be got at on account of their shyness and the habit of hiding themselves in the depths of the high altitude rainforests of the Richterwald. It is only the very fortunate traveller who gets glimpses of them, and I should think in meeting them he runs risks proportionate to his good luck congratulating you on both your luck and pluck. I remain your sincerely J.G. Fitzgerald. Bibhushan বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় এখানেই শেষ হলো পডকাস্টের শুরুর কবিতাটি জীবনানন্দ দাসের রূপসী বাংলার পরিশিষ্টের আগের ছোট্ট গিটার ট্র্যাকটি জন উইলিয়ামসের ম্যাজিক বক্স অ্যালবাম থেকে নেওয়া এটি সাউথ আফ্রিকার জাতীয় সঙ্গীত কোসিসিকেলেলি আফ্রিকা আশা করছি চাঁদের পাহাড় আপনাদের ভালো লাগবে বাংলা গল্প পডকাস্টে আবার শিগগিরই ফিরে আসব ছোট গল্পের ডালি নিয়ে ইতিমধ্যে বাংলা গল্প পডকাস্ট শুনুন ও আপনার প্রিয়জনদের শোনান নমস্কার আপনাকে কিন্তু এই টাকা নিতে হবে সামনেই একটা ভারতীয় রেস্টুরেন্ট সে ভালো করে কিছু খাবার লোভ সংবরণ করতে পারলে না কতদিন সভ্য খাদ্য মুখ তাতে আগ্নেয়গিরিটার নামকরণ করলে মাউন্ট আলভারেজ তবে মধ্য আফ্রিকার অরণ্যে লুকোনো এত বড় একটা আস্ত জীবন্ত আগ্নেয়গিরির এই রিপোর্টারের ভিড়ে তার হোটেলের হল সবসময় ভর্তি খবরের কাগজে লোক আসে তার ভ্রমণ বৃত্তান্ত ছাপবার কন্ট্রাক্ট করতে কেউ আসে ফটো নিতে আত্মীয় আফ্রিকার বেইরা বন্দরের নারিকেল বনশাম তীরভূমিকে মিলিয়ে যেতে দেখতে দেখতে শঙ্কর ভাবছিল তার জীবনের এই অ্যাডভেঞ্চারের কথা এই তো জীবন এইভাবেই তোমার কথাই মনে হচ্ছে আজ তুমি সেই দলের মানুষ সারা আকাশ যাদের ঘরের চাঁদ